স্বাধীনতা স্বাধীনতা বলেই চলেছি নেই যে কোনো স্বাধীনতা স্বাধীনতা স্বাধীন আপনারা শুনছেন চাঁদপুরের উদীয়মান সাংস্কৃতিক সংগঠন দীপ্তস্বর শিল্পী গোষ্ঠীর প্রথম অডিও অ্যালবাম স্বপ্নের দীপ্তস্বর বাস্তবতা পরাধীনতার জালে আটকে পড়েছি কথার মাঝে নেই বাস্তবতা স্বাধীনতা স্বাধীনতা বলেই চলেছি নেই যে কোনো স্বাধীনতা স্বাধীনতা স্বাধীনতা বলেই চলেছি নেই যে কোনো স্বাধীনতা পরাধীনতার জালে আটকে পড়েছি কথার মাঝে নেই বাস্তবতা ধর্মের পক্ষে বললে কথা আমি হয়ে যাই জঙ্গিবাদী কোরআনের আইনে চলতে গেলে আমি হয়ে যাই উগ্রবাদী ধর্মের পক্ষে বললে কথা আমি হয়ে যাই জঙ্গিবাদী কোরআনের আইনে চলতে গেলে আমি হয়ে যাই উগ্রবাদী ধর্মের পক্ষে বললে কথা আমি হয়ে যাই জঙ্গিবাদী কোরআনের আইনে চলতে গেলে আমি হয়ে যাই ও গৌরবাদী কি করে বলি ভাই এসব তো কিছু নাই কি করে বলি ভাই এসব তো কিছু নাই কি করে বলি ভাই এসব তো কিছু নাই আসলে ওগের সব রটানো কথা স্বাধীনতা স্বাধীনতা বলেই চলেছি নেই যে কোনো স্বাধীনতা স্বাধীনতা স্বাধীনতা বলেই চলেছি নেই যে কোনো স্বাধীনতা পরাধীনতার জালে আটকে পড়েছি কথার মাঝে নেই বাস্তবতা পরাধীনতার জালে আটকে পড়েছি কথার মাঝে নেই বাস্তবতা রাস্তার দুপাশে মা বোন আমার অনাহরে মৃত্যুর দিন গুনছে হাজারো জনতার মাঝে দেখো অশান্তি অনাচার ঢেউ খেলছে রাস্তার দুপাশে মা বোন আমার অনাহারে মৃত্যুর দিন গুনছে হাজারো জনতার মাঝে দেখো অশান্তি অনাচার ঢেউ খেলছে রাস্তার দুপাশে মাবন আমার অনাহারে মৃত্যুর দিন গুনছে হাজারো জনতার মাঝে দেখো অশান্তি অনাচার ঢেউ খেলছে সবার মুখে শুনি একটাই তো বাণী সবার মুখে শুনি একটাই তো বাণী সবার মুখে শুনি একটাই তো বাণী আর চাই না মোরা পরাধীনতা স্বাধীনতা স্বাধীনতা বলে চলেছি নেই যে কোনো স্বাধীনতা স্বাধীনতা স্বাধীনতা বলে চলেছি নেই যে কোনো স্বাধীনতা পরাধীনতার জালে আটকে পড়েছি কথার মাঝে নেই বাস্তবতা পরাধীনতার জালে আটকে পড়েছি কথার মাঝে নেই বাস্তবতা পরাধীনতার জালে আটকে পড়েছি কথার মাঝে নেই বাস্তবতা পরাধীনতার জালে আটকে পড়েছি কথার মাঝে নেই বাস্তবতা